মোহাম্মদপুরস্থ আল আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসলিয়ানগণ আজকে লা ইলাহা ইল্লাল্লাহর একটি দিক নিয়ে আলোচনা করব বলে মনে করছিলাম অবশ্য বিষয়টির একটি কারণও আছে দক্ষিণবঙ্গের কোন একটি এলাকার ইমাম প্রশিক্ষণে একটি অভিনব বিষয়বস্তু দেওয়া হয়েছে আমাকে সেটি হল ওয়াহদাতুল উজুদ এবং লা ইলাহা তার সাথে এখানে এসে আবার আমাকে একটু খেয়াল করে দেওয়া হলো যে আজকে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি যাই হোক দুটো ভাগে সংক্ষিপ্তভাবে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয়টি আজকে আমার মাথায় ছিল না সম্মানিত উপস্থিতি আমরা খুব ভালোভাবেই জানি যে বিষয়টি নিয়ে যে মূল বিষয় নিয়ে নবীগণ এসেছেন রাসুলগণ এসেছেন কিতাব নাজেল হয়েছে সে মূল বিষয়টি হল তাওহীদ এবং যার মূল কালেমা হল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুটি ভাগ আছে একটি হল না আরেকটি হল হা লা ইলাহা একটি ইল্লাল্লাহ হল আরেকটি ভাগ প্রথমটি হল নেতিবাচক নেগেটিভ সেন্টেন্স আর দ্বিতীয়টি হল পজিটিভ বা অ্যাফার্মেটিভ যেটাই বলি না কেন ওই অর্থবোধক প্রথম অংশ হল না তারপরে হল হা লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া লা এমন একটি লা এখানে আরবি ভাষায় যেটাকে বলা হয় লা উন্নাফি লিল জিন্স এই লা এমন ভাবে নিষিদ্ধ করে যে তার অস্তিত্বকে তার অবস্থানকে তার এসেন্সকে তার এক্সিস্টেন্সকে পুরাপুরিভাবে অস্বীকার করে এবং সেটাকে নিষিদ্ধ করে দেয় সেটাকে অস্বীকার করে দেয় সেটাকে অস্তিত্বহীন করে দেয় এটা হলো এই লা আবার এই লার কতগুলো শর্ত আছে এই লার পরে যে বিশ্বসূর্য আসবে নাউনটি আসবে সেটা সবসময় ইনডিফিনিট হবে অর্থাৎ এই অনিশ্চিত হবে এবং সেটি কোনো পরিচিত হবে না পরিচিতি গাপক কোনো ধরনের কিছু থাকবে না অর্থাৎ আরবিতে যেটাকে বলা হয় নাকেরা ইনডেফিনিট আর সেটা হবে তার উপরে জবর হবে আরবিতে বলে ফাথা মাবনিউন এই জাতীয় লার পরে যে নাউনটা আসবে যা বিশেষ্যটা আসবে সেটার মধ্যে জবর হবে লা হা হার উপরে কিন্তু ফাঁকা বা জবর এসেছে অস্তিত্বকে অস্বীকার করে দেবে অর্থাৎ কোন এলা নেই এলাহ অর্থ হলো মা'লু মা'লু অর্থ হলো মাহবুদ মাহবুদ অর্থ হলো যাকে ইবাদত করা হয় যার দাসত্ব করা হয় এবাদতের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হল সালাত সালাত হল যেটাকে আমরা নামাজ বলি সালাত জাকাত সিয়াম হাজ দোয়া আশ্রয় প্রার্থনা বিপদ মুক্তি কামনা কসম খাওয়া ইত্যাদি মাথা নত করা ঠায় দাঁড়িয়ে থাকা রুকু করা সেজদা করা যত কিছু আবেদন নিবেদন করা সকল কিছু হল এবাদত আর এইটা পাওয়ার যোগ্য কেউ নেই লা ইলাহা কেউ নেই আমার রুকু পাওয়ার যোগ্য আমার সাজদা পাওয়ার যোগ্য আমি যে ঠায় দাঁড়িয়ে থাকব কারো সম্মানে এই সম্মান আমি যে সালাতে দাঁড়াচ্ছি আমি কিন্তু দাঁড়িয়ে যাচ্ছি কারো সম্মানে তিনি কে তিনি আল্লাহ কোন মানুষ যদি মনে করেন যে তার সামনে এইভাবে দাঁড়ানো বৈধ সেটা কিন্তু যিনি দাঁড়াবেন তার জন্য হারাম আর যিনি এটা পছন্দ করেন তার জন্য আরো বড় হারাম সেরেকে পর্যায়ে যায় কেন এটা একমাত্র আল্লাহর জন্য এটা সোজা কিছু নয় কিন্তু সহজ কিছু নয় প্রথম আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাচ্ছি হাত বেঁধে তার সামনে অর্থাৎ এর একমাত্র তার জন্য নিবেদিত আর কারো জন্য বৈধ নয় লা ইলাহা নাই কারো এগুলো পাওয়ার ক্ষমতা নাই কারো এগুলো পাওয়ার যোগ্যতা নাই কেউ এ সকল বিষয়ের দাবি করতে পারে না যে আমি রুকু পেতে পারি সজদা পেতে পারি মাথা নত করা পেতে পারি এবং দোয়া পেতে পারি বিপদ মুক্তি কামনা কেউ আমার কাছে করুক অদৃশ্যভাবে এটা এই যোগ্যতা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ছাড়া আর কেউ নাই এটা হলো লা ইলাহা নাই আছে কার একমাত্র আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহর আছে তাছাড়া কেউ নেই নাই কেউ আছে নেই দুইটা মিলে এক বাক্য আলাদা করা যাবে না আলাদা করলে কোনো অর্থ দাঁড়াবে না ইংরেজি হোক বাংলা হোক আরবি হোক বাট দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে কিন্তু দিয়ে কোনো বাক্য দাঁড়ায় না এটা মাঝখানে আসে সংযোজক অব্যয় বা কনজাংশন কিছু একটা বলা হয় এগুলাকে আমি ওগুলা বলছি না ওগুলো আমার মাথায় নাইও যেহেতু আমি শিক্ষকতা করি না আগে যদি কোনো বাক্য না থাকে তাহলে ইল্লা বাট অ্যাকসেপ্ট কিন্তু এগুলা হবে না আগে থাকতে হবে লা ইলাহা এসেছে সুতরাং মাঝখানে ইল্লা এসেছে ইল্লাদা কোনো বাক্য শুরু হয় না ইল্লাদা কি বাক্য করবেন কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ বাট আল্লাহ বাট আল্লাহ অ্যাকসেপ্ট আল্লাহ অ্যাকসেপ্ট আল্লাহ কিসের থেকে আমি কিসের থেকে আমি আলাদা করছি কোন বিষয় থেকে আমি আলাদা করছি বিষয়টা কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোন সত্যিকারের মাবুদ নেই আল্লাহ ছাড়া যেটা আরো পরিচ্ছন্ন ধারণা দিচ্ছে সুর আল বাকারার আরেকটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها فمن يكفر যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আগে না আগে আমি আগেই বলেছি ফমে ইয়াকফুর বিতাগুত যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে ওই ইউমিন বিল্লাহ অতপর ঈমান আনবে আগে তাগুতকে অস্বীকার করা তারপরে ঈমান আনা আগে লা ইলাহা তারপরে ইল্লাল্লাহ ফমে ইয়াকফুর বিতাগুত যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এখন তাগুত কি তাগুত হলো কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া যা কিছুকে এবাদত করা হয় উপাসনা করা হয় তারাই তাগুত এখানে আবার দুই শ্রেণী আছে এক শ্রেণী হলো এবাদতটা চায় আমি পাওনাদার আরেক শ্রেণী হলো চায় না কিন্তু মানুষে করে দ্বিতীয় শ্রেণী দায়ী নয় নবীরা কখনো চাননি যে তাদের এবাদত করা হোক কোন সত্যিকারের দিনদার পরহেজগার মানুষ চায়নি যে তার এবাদত করা হোক কোন সত্যিকারের অলি যদি পৃথিবীতে থেকে থাকেন তিনি কখনো চাননি যে তার কবর বানানো হোক তার কবর মানে তার কবর উঁচু করা হোক সেখানে শালু কবর টানানো হোক সেখানে নজর মান্নত করা হোক সেখানে সেখানে সেরেক হোক তারা কখনো চাননি তারা কখনো চাননি কিন্তু তাদেরকে ইবাদত করা হচ্ছে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতামের ইবাদত করছে ঈসা আলাই সালাতাম কখনো বলেননি যে আমার ইবাদত করো সুতরাং ঈসা আলাই সালাতাম তাগুত নন যদিও তার ইবাদত করা হচ্ছে কোন দিনদার পরহেজগার পরহেজগার্লাওয়ালা মানুষ মারা গেছেন তিনি কখনো চাননি যে তার ইবাদত করা হোক কিন্তু মৃত্যুর পরে তার ইবাদত করা হচ্ছে তিনি তাগুত নন কিন্তু তাগুত হলো সেই যার ইবাদত করা হয় জীবিত বা মৃত অবস্থায় এবং নিজে চেয়েছে যে তার কাছে চাওয়া হোক তার কাছে দোয়া করা হোক তার কাছে কামনা করা হোক তাকে রুকু করা হোক তাকে সাজদা করা হোক সে নিজেকে কামনা করেছে বা বাধ্য করতে চেষ্টা করেছে ওই হলো তাগুত কুল্লুমা ইউবাদু মিন দুনিল্লাহ বা সাওয়াল্লাহ এই দুই প্রকারটা একটু মাথায় রাখতে হবে তাগুত সকল তাগুতকে অস্বীকার করতে হবে প্রতিটা যুগের তৎকালীন যুগের প্রেক্ষাপটে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগের প্রেক্ষাপটে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا ود سواع يغوث يعوق نسرا কোরআনে এসেছে পাঁচটা মূর্তি খুব এরা যখন মানুষ ছিল অত্যন্ত দিনদার পরহেজগার মানুষ ছিল সোহেল বুখারির বিবরণ অনুযায়ী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন হাউলাই আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ এই পাঁচটি মূর্তির কথা যে কোরআনে এসেছে এই মূর্তিগুলা তো পরে বানানো হয়েছে এই মূর্তিগুলা যখন যে লোকগুলা থেকে এই মূর্তিগুলা বানানো হয়েছে সেই লোকগুলা ছিলেন অত্যন্ত ভালো মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জহুরের তাদের কিসসা কাহিনী মুখে মুখে ছিল এদের কারামত এদের দিনদারি এদের পরহেজগারি এদের বুজুর্গের কথা মুখে মুখে ছিল মানুষ এদেরকে শ্রদ্ধা করত পরবর্তী আলোচনায় আসলো লোকগুলার চেহারা কেমন ছিল বলা হলো যে উনি লম্বা ছিলেন উনি খাটো ছিলেন উনি ফর্সা ছিলেন উনি কালো ছিলেন আকৃতিগুলো জেনে নিল কিন্তু তারা মূর্তি বানায়নি পরবর্তীরা তাদের এগুলোর মূর্তি বানিয়ে নিয়েছে পূজা করেনি পরবর্তী যুগের লোকেরা মূর্তিও বানিয়েছে আবার পূজাও করেছে এই পাঁচটাকে তোমরা ছাড়তেই পারবে না আমর এমনি লোহাইয়াল খুজাই যখন কাবার মোতাবল্লি হলো তখন বলল সব মূর্তিগুলা জড়ো করো জেদ্দায় কোন জায়গায় মাটির নিচে চাপা পড়া ছিল খুঁজে খুঁজে এই পাঁচটিও কাবার ঘরে ঢুকিয়েছিল সময়ের উপস্থিতি এখন যদি বলেন যে কোনো কিছু কোরআনে থাকলেই তাই দিয়ে জেকের করা যাবে খিনজিরের কথা কোরআনে আছে কালবের কথা কোরআনে আছে খিনজির মানে হলো শুয়োর কাল মানে হলো কুত্তা এখন কোরআনে থাকলেই যদি জেকের করা যায় ইয়া কালব ইয়া কালব কালব কালব কালব জেকের করতে থাকেন কুত্তা কুত্তা শুয়োর শুয়োর শুয়োর জেকের করতে থাকেন কোন একজন বলে বসেছেন যে ইল্লাল্লাহ কোরআনে আছে সুতরাং ইল্লাল্লাহ জেকেরে বাধা কোথায় কোরআনে থাকলেই জেকের করা যাবে তার প্রেক্ষাপট লাগবে না তার অর্থ লাগবে না তার একটা ভাব অর্থ দাঁড়াতে হবে না তার সরে এই বিধান থাকতে হবে না আন্দাজে একটা কিছু করলে হবে ইল্লাহর অর্থ কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর মানে কি দলিল দিয়ে দিয়েছেন এতেরও মুরিদ আছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ এলেম না কোটি না ওগুলা কয়েকটা পুটি চেলা ওই বারবার যায় যায় তালা দেয় ওগুলা কোটি কোটি না ওগুলা হলো ওই একই গ্রুপ যায় যায় ওই দল ভারী করে এমন কিছু না ওগুলা না চিন্তা করার কিছু নেই আমি ইশারা দিচ্ছি শুধু এই দিকে যে একটা মানুষ যদি এই মাপের হয় তিনি আবার সবাইকে খালি মূর্খ বলেন এই মূর্খরা কিছু জানে না গাধারা কিছু জানে না ওই সুচুর মতো গ্রামের আমরা বলি চিকা যত বড় ভদ্রলোকের আড্ডা গ্রামে যাক না কেন ওই ছিচি চিচি চিকু একটা দৌড় দিবে ওর স্বভাবই ওইটা রাত্রে অন্ধকারে রাস্তাতে আপনি যাবেন ওই যত বড় ভদ্রলোক হন না গ্রামের ইমাম সাহেব হন মাদ্রি হন ওই আইলের দিয়ে একটা দৌড় দেবে ছি ছি ছি ছি ছি ছি ছি করে একটা দৌড় দেবে আর দুর্গন্ধ ছড়াবে আচ্ছা নর্থ দেওয়ার মধ্যে থাকে এই ঢাকাতেও দেখবেন ট্রেনের মধ্যে থাকে ওগুলা সূচকগুলা কি দুর্পচা দুর্গন্ধ ওনাদের কামে হলো অমকে মূর্খ তমকে মূর্খ খালি মূর্খ মূর্খ ছড়িয়ে যাচ্ছে কিন্তু আপনি তো একজন জ্ঞানী মানুষ পণ্ডিত বলুন খালি অর্থ কি কি দাঁড়ায় আর বাক্যটা কোন জায়গায় কোরআনের আয়াত নিয়ে এসেছেন এইভাবে সাময়িক প্রেক্ষাপট সূরা আলে ইমরানের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ ওয়াহদাহু লা শারীকা বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله واستغفروا واستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا أنت ولم يصروا إلى آخر الآية والذين إذا فعلوا فاحشة আগের আয়াত রয়েছে والذي ওয়াও দিয়ে আতফ সংযোগ করা হয়েছে والذين إذا فعلوا فاحشة যারা কোনো ফাহিশা গর্হিত অশ্লীল কাজ করে বসে ইদা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম কিংবা নিজেদের নফসের উপর আত্মার উপরে জুলুম করে বসে অর্থাৎ ছোটখাটো টুকটাক গুণা খাতা করে ফাহেসা তো বড় গুণা আর কি সাধারণত জেনার ক্ষেত্রে ব্যবহার হয় আরো অশ্লীল কাজেও ব্যবহার হয় অল্লাজিনেজা ফালু ফাহেসা ও জালামু আনফুসাম দেখারুল্লাহ সাথে সাথে তারা আল্লাহ স্মরণ করে বসে কোন মানুষ এমন আছে যার গুণা খাতা হয় না হতেই পারে হয়ে যায় কিন্তু খায়রুল খাত্তাইনা তাওয়াবিন কুল্লু বানিয়া আদম খাত্তা বানু আদমের সবাই গুনাগার ও খায়রুল খাত্তাইনা তওয়াবিন আর গুনাগারদের মধ্যে সেই উত্তম যে তওবা করে তওবাকারী গুনাগার হলো ভালো মানুষ একদম গুনাই হবে না এমন মানুষ নাই গুনাহ করলেন তওবা করলেন আল্লাহ পছন্দ করেন গুনাহ হয়ে যেতে পারে তাই বলে মনে করবেন না আমি গুনাহ করতেই থাকি না দাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করে এবং তার গুনার জন্য আল্লাহর কাছে মাপ চায় ওয়ামান ইয়াগফির যুনুবা ইল্লা আনতা আর কে গুনাহ maaf করতে পারে আল্লাহ ছাড়া ওয়ামান ইয়াগফির যুনুবা ইল্লা কে গুনাহ maaf করতে পারে আল্লাহ ছাড়া কে গুনাহ maaf করেন আল্লাহ ছাড়া এইটা দিয়ে দলিল দিয়েছেন যে কোরআনের মধ্যে ইল্লাল্লাহ আসছে আচ্ছা কে গুনা মাফ করতে পারে আল্লাহ ছাড়া আর খালি আল্লাহ ছাড়া দুটো এক কথা হলো ইল্লাল্লাহ কে গুনা মাফ করতে পারে আল্লাহ ছাড়া এখন বলছে ইল্লাহ কোরআনে আছে সুতরাং সারা রাত ব্যাপী লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে মারেফত হাসান যখন বেশি হয়ে যাবে শুধু লা ইলাহা পড়বে লা ইলাহার পরে খালি ইল্লাহ পড়বে ইল্লাল্লাহর পরে খালি আল্লাহ আল্লাহ পড়বে তারপরে শুধু লাহু লাহু পড়বে তারপরে সারা রাত খালি হু হু হু হু করতে থাকবে কেন মারেফত যত বাড়তে থাকবে তত বাক্য ছোট হতে থাকবে এই সাগু খাইতে খাইতে সা বাদ দেওয়া যা থাকবে তাই খেতে থাকবে মানে সংক্ষেপ করতে থাকবে কিন্তু সেটা কোন পর্যন্ত গেল সেটা তার খেয়াল নেই সাগু আর গু তো এক কথা নয় তুমি সংক্ষেপ করলা অর্থটা কি দাঁড়ালো সম্মানিত উপস্থিতি সারা রাত ব্যাপী ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জেকের করছেন বাক্যটা হলো যেটাকে ইংরেজিতে বলা হয় প্যারেন্থেটিক্যাল ক্লস আগে বাক্য আছে পিছনে বাক্য আছে মাঝখানে একটা ব্যাখ্যা সুলভ বা একটা অতিরিক্ত বাক্য এনে দেওয়া হয়েছে দৃষ্টি আকর্ষণের জন্য আগের বাক্যর সাথে পরের বাক্যর সাথে এটা সংযোজিত নয় ওলাম ইউসের রুর সাথে আগের বাক্য মাঝখানে ওমা ইয়াক জন্য এটা অতিরিক্ত এসেছে ইল্লাল্লাহ সম্মানিত মুসল্লিয়ানগণ এই হলো আমাদের জ্ঞান এই হলো আমাদের বিদ্যা এই হলো আমাদের মুরিদ আছে মাশাআল্লাহ মুরিদের অভাব নেই যখন বলছে তখন সবাই চিৎকার দিয়ে সমর্থন জানাচ্ছে এই গেল এক গ্রুপ দ্বিতীয় গ্রুপ লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে ওয়াহদাতুল উজুদের গ্রুপ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো হেদের কালেমা ঠিক আছে হেদের অর্থ কি হেদ হলো এক এক মানে কি সৃষ্টি জগৎ এবং স্রষ্টা দুই দল মিলে এক আল্লাহ একা এক নয় সকল সৃষ্টি জগৎ মানুষ গরু ছাগল পাহাড় পর্বত জীব জন্তু আল্লাহ ফেরেস্তা সকল কিছু মিলা এক এটা নাম হলো তৌহিদ এটাকে বলা ইংরেজি আইডেন্টিক্যাল ওয়াহাদাতুল উজুদ সকল সত্তা মিলে এক সত্তা আল্লাহ যা সারা পৃথিবীর সকল কিছুই তাই সকল কিছু আল্লাহর ছোট ছোট বহি প্রকাশ মানুষ আল্লাহর এক ধরনের বহি প্রকাশ নবী আল্লাহর এক ধরনের বহি প্রকাশ গরু আল্লাহর এক ধরনের বহি প্রকাশ ছাগল আল্লাহর এক ধরনের বহি প্রকাশ পাহাড়টা ওই আল্লাহরই বহি প্রকাশ ফেরেস্তাও আল্লাহরই বহি প্রকাশ এটাকে বলা হয় ওয়াহাদাতুল উজুদ আবার সকল কিছু ধ্বংস হয়ে যেয়ে আল্লাহর সাথে মিলে যাবে একাকার হয়ে যাবে এটা হল ওহেদাতুল উজুদের থিওরি তহিদ মানে সব মিলে এক সত্তা আর আমরা বলি আল্লাহ আলাদা একক সত্তা আর মানুষগুলো সৃষ্টি জগৎ আলাদা সত্তা তিন নম্বর গ্রুপ সেটা হলো এটা হলো আপনার এই শাইখুল আকবর যাকে বলা হয় মহিউদ্দিন ইবনা আরাবির থিওরি সেটাও থিওরি রয়েছে তিন নম্বর হলো যে আল্লাহ এবং বান্দা মানুষ এক হয়ে যায় সেটা কিভাবে বান্দা যখন আল্লাহকে বেশি বেশি জপতে থাকে বান্দা যখন আল্লাহর বেশি বেশি কাছে বসতে থাকে আল্লাহ এবং বান্দা তখন একাকার হয়ে যায় বান্দা তখন বলতে পারে আনাল হক আমি হক কেননা আল্লাহ তখন বান্দার মধ্যে প্রবেশ করেছে দুইজনে মিলে এক সত্তা হয়ে গেছে মান্তু সুদাম তুমান সুদি তুমি আমি হয়ে গেছি আমি তুমি হয়ে গেছি যোগ সন্ন্যাসের ধর্মে যেটাকে বলা হয় অহম ব্রহ্মং আমি ব্রহ্ম সারা পৃথিবী তখন ব্রহ্মময় হয়ে যায় এই যে যেটা বেদে এসেছে হবি অর্পণং ব্রহ্ম ব্রহ্ম না হুতম ব্রহ্মইম তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা যে যোগ এর জন্য যাগযজ্ঞ করে এই পাত্রের মধ্যে যে ঘিটা দেওয়া হয় যে জিপটা দেওয়া হয় যে আগুন জ্বালানো হয় সকল কিছু মেলা ব্রহ্ম হয়ে যায় একাকার হয়ে যায় এখানে আবু তাহের বর্ধমানে সাহেব বলেছেন একটা গল্প করেছেন ট্রেনে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম কয়েকজন মহিলা গঙ্গার পানি নিয়ে যাচ্ছে গঙ্গার জলের কলসি নিয়ে যাচ্ছে হঠাৎ করে একজন চিৎকার করে উঠল রাম রাম হরি হরি বলে চিৎকার করছে আরেক বুড়ি বলছে কি চেঁচাচ্ছিস যে বড় কি হয়েছে কি সর্বনাশ হয়ে গেছে যে ওর ছেলে পেশাব করে দিয়েছে আমার গঙ্গা জলের কলসি অপবিত্র করে ফেলেছে পানির জল অপবিত্র করে ফেলেছে বলছে তাই নে চেঁচাচ্ছিস কেন তুই জানিস না ছেলের মত সাক্ষাৎ নারায়ণ ছেলের মত হরি খুব ভালো কথা তখন আমি একটা কবিতা ওড়াতে থাকলাম বর্ধমানের সাহেবের কথা হরির কোলেতে হরি হরি শোভা পায় গড়িয়ে হরিলে পড়ি গড়িয়ে পড়িল হরি হরিতে মিশিল হরি পান যদি করে হরি ক্ষতি কি বেতায় সব হরি হয়ে গেল গঙ্গা জল হরি এই ছেলেও হরি আর পেশাবও হরি খাবেও হরি সবই ভগবান সমস্যাটা কোন জায়গায় সম্মানিত উপস্থিতি কাজে এটা কেবল হয় সর্বেশ্বর মতবাদ হলুল এবং ইত্তেহাদের মতবাদ যেটাকে মনসুর হাল্লাজ বলেছে ইত্তেহাদ যিনি সৃষ্টিকর্তা এবং স্রষ্টা একাকার হয়ে যায় সকল কিছুর থেকে কতগুলো জিনিস আবার আরেকটি মতবাদ হল ক্ষমতা বন্টনের মতবাদ এইটি নিয়েই সবচেয়ে বড় সমস্যা পৃথিবীতে ক্ষমতা বন্টন হলো যিনি সৃষ্টিকর্তা তিনি আর কয়টা একা দেখাশোনা করবেন তিনি উপরে আছেন সৃষ্টি করেছেন ওয়ালা মান খালাকাস ওয়াল আরদ আল্লাহ তুমি যদি জিজ্ঞাসা করো মক্কার ওই কাফেরদেরকে আসমান জমিন কে সৃষ্টি করেছে অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে মক্কার কাফেররাও আবু জাহেল আবুল হাব ওতবা সাহেবা যাকেই জিজ্ঞাসা করো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে ওরা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে এই মূর্তিগুলা পূজা করো কেন লাত মানাত হুবল রুসা ইত্যাদির পূজা করো কেন সরাসরি জব মা নাবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলা আল্লাহি এদেরকে আমরা সরাসরি ইবাদত করি না এদের মাধ্যমে উপরালার কাছে চাই যাতে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে কেন আমরা গুনাহগার মানুষ আমাদের কথা সহজে আল্লাহ পাক শুনবেন না কানে তুলবেন না এইটা হলো ক্ষমতা বন্টন এখানেই সমস্যাটা বেশি সারা পৃথিবীতে ওরা মনে করেছে লাত মানাত হবল এদেরকে আল্লাপাক ক্ষমতা বন্টন করে দিয়েছেন এবং এদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন এদের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাওয়া না হয় সরাসরি আমাদের মতো গুণাগার মানুষদের কথা আল্লাহ পাক শুনবেন না আল্লাহ প্রতিবাদ করে বলেন আল্লাহ খালেস আল্লাহর জন্য দিন আল্লাহর জন্য তৌহিদ আল্লাহর জন্য ইবাদত হলো একাগ্র ভাবে সেরেগে বিহীন ভাবে মাঝখানে কোনো মধ্যস্থতা নেই আল্লাহ পাক কাউকে দায় দায়িত্ব দেন নাই যে তার এবাদত আবার তাকে কারো মধ্যস্থতা পৌঁছে দিতে হবে তিনি সরাসরি ইবাদত গ্রহণ করেন ইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিবু দাওয়াত দাইজা দান সূরা বাকারার এই রামাদানের সিয়ামের হুকুম আহকামের আয়াতগুলোর পরে আয়াত আপনি পাবেন ইদা সালাকে ইবাদি আননি হে মোহাম্মদ তোমার কাছে যদি আমার বান্দারা প্রশ্ন করে আমার ব্যাপারে ইদা সালাকে ইবাদি আননি ফা ইন্নি কারিব নিশ্চিতভাবে আমি তাদের নিকটেই আছি সাহেবেরা পর্বতে যুদ্ধের সময় পর্বতে আরোহণ করছিলেন এবং নামছিলেন জোরে জোরে আল্লাহ আকবর বলছিলেন লাহিল্লাহ বলছিলেন আল্লাহ নবী সহিহুল বুখারীর হাদিস এর বাউ তোমরা স্বাভাবিকভাবে বলো ফাইন্নাকুম লা তাদউনা সাম্মা তোমরা যাকে ডাকছো তিনি বধির নন তিনি বধির নন চিৎকার করছো কেন কিন্তু বধির নন তিনি অন্ধ নন তিনি সব দেখেন সব শুনেন তোমরা স্বাভাবিকভাবে তাকে রাখো এর বাউ আর এখান থেকে ادعوا ربكم تضرع ও খুফিয়া ওলা তাকুম মিনাল মুতাদিন তোমরা আল্লাহকে ডাকো তদাররুআন একেবারে বিনয়ের সাথে আজিজিন কিসারির সাথে একবারে নম্রতার সাথে তদারর খুফিয়াতান গোপনে ডাকো নীরবে ডাকো দোয়ার মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করো না অর্থাৎ উচ্চ স্বরে দোয়া করো না সমস্বরে করো না এবং এখান থেকে হানাফি মজাহের ফতোয়া হলো সমস্বরে উচ্চস্বরে দোয়া করা যাবে না আহলে আদিসা দুই ভাগে ছিলেন সমস্বরে করবেন কিনা এবং দোয়া করবেন ছিল এখন একটা পর্যায়ে চলে এসেছে আলহামদুলিল্লাহ কিন্তু হানাফি মজাবে সমস্বরে উচ্চস্বরে দোয়া করা আগেও নিষিদ্ধ ছিল এখনও নিষিদ্ধ যা করছেন বিশেষ মাঠে এটা সম্পূর্ণরূপে কোরআন হাদিসের দৃষ্টিকোণ তো আছেই তাদের মাস আলার ফতোয়ার দৃষ্টিকোণ থেকেও এটা সম্পূর্ণ রূপেই আমি যতটুকু জানতে পেরেছি তাদের ফতোয়া থেকে এটা নিষিদ্ধ সম্মানিত মুসলিয়ানগণ লাইলাহা ইল্লাল্লাহর এই জায়গাতেই সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে অর্থ বুঝতে যে আল্লাহ ছাড়া কোন সত্যিকারের মাবুদ নেই মাঝখানে আমরা মাবুদ বসিয়েছি কবরকে মাবুদ হিসাবে বসিয়েছি আমরা পীর সাহেবকে মাবুদ হিসেবে বসিয়েছি আমরা বুজুর্গকে মাবুদ হিসেবে বসিয়েছি গজারকে মাবুদ হিসেবে বসিয়েছি কাসিমকে মাবুদ হিসেবে বসিয়েছি আমরা ওই কুমিরকে মাবুদ হিসেবে বসিয়েছি এবং তাদের মাধ্যমে যেন কিছু একটা আল্লাহর কাছে পেতে চাই এ একটা ভাব বসিয়েছি এ একটা ভাবের মধ্যে চলে গেছি আল্লাহ ওয়াহদুল্লাহ আশরিক আমাদেরকে হেফাজত করুন আকুল কালী আস্তাফুল আলকুম আজমাই সম্মানিত মুসলিয়ানগণ এখানে তিনটি জিনিস রয়েছে একটি হলো রুবুবিয়ত একটা হলো উলুহিয়ত একটি হলো আসমা এবং সেফাত আজকে রুবুবিয়ত এবং আসমা এবং সেফাত নিয়ে আমি কথা বলছি না মাঝে মধ্যে ইশারা দিয়ে গেছে এখানে শুধুমাত্র এলাহ নিয়ে কথা চলছে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন বাস্তবায়ন প্রত্যেকটি নবী করেছেন প্রত্যেকটি রাসূল করেছেন উম্মতের মধ্যে যারা দিন গ্রহণ করেছেন তারা করেছেন তারা এই ব্যাপারে কোন ধরনের আপোষ করেন নাই এই কালেমা এজন্য এত গুরুত্বপূর্ণ মুসা আল কামান লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সাথে ইখলাসের সাথে বলবে সে জান্নাতে প্রবেশ করবে এবং বলা হয়েছে আল্লাহ নবী বলেন মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার শেষ কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে জান্নাতে যাবে এবং বহু জায়গায় দেখা গেছে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেওয়া হচ্ছে তালকিন করা হচ্ছে মুখ দিয়ে কালেমা জারি হচ্ছে না ইমাম ইবনে কাইম জাওজিয়া অনেকগুলো উদাহরণ টেনেছেন তার আর রূহের মধ্যে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ও আর একটা কবিতা পাঠ করছে তার বোঝা যাচ্ছে সু উল খাতেমা হতে চলেছে তারপরে সমাপ্তিটা একটা খারাপ দিকে যাচ্ছে মারাত্মক ব্যাপার কঠিন ব্যাপার শেষ সময়টা যদি মুখ দিয়ে কালেমা জারি না হয় যদি অন্য কিছু জারি হয়ে যায় বলা হচ্ছে আপনার মধ্যে বেরোচ্ছে শালিক শুধু অন্য কিছু কবিতা বেরোচ্ছে সাহিত্য বেরোচ্ছে অন্য কোন জমি জমার কথা বেরোচ্ছে বাচ্চা কাচ্চার কথা বেরোচ্ছে এই সময় আপনাকে ঠেকানোর মতো কেউ নাই ইন্দিন ক্বালু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন লা ইলাহা ইল্লাল্লাহ যার ঠিক থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ যার শিরক মুক্ত থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ যে বুঝে চলবে লা ইলাহা ইল্লাল্লাহর অনুকূলে যার আমল হবে তার মুখ দিয়ে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় জারি করে দেবেন ফেরেশতা নিয়োগ করে দেবেন ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু অতঃপর তারপরে ইস্তেকামত করে ইস্তেকামত একটা বড় জিনিস দৃঢ় থাকা ঠিক থাকা অটল থাকা বাম না হওয়া নির্যাতনে অত্যাচারে নানান প্রলোভনে নানান কথায় নানা লোভে অনেক সময় মানুষ ঠিক থাকতে পারে না কালেমা ঠিক আছে এমন রোগ হয়েছে রোগ বলাই আর ভালো হয় না চুপে চাপে খুব আকিদা চুপে চাপে কবরের কাছে চলে যায় বহু মানুষ এরকম আছে চুপচাপ চলে যায় চুপচাপ কিছু দুইটা পয়সা দিয়ে চলে আসে ওখান থেকে শেষ বহু মানুষকে দেখা গেছে বহু মানুষ আকিদ আমল ঠিক দেখা যাচ্ছে একটা সমস্যার সমাধান হচ্ছে না আস্তে আস্তে আস্তে আস্তে দেখা গেল যে আর এক মাজারে চলে গেছে শেষ করে দিয়ে আসলো আমি দেখেছি আমাদের গ্রামে আমারই এক গ্রাম্য সমবয়স্ক হঠাৎ করে রক্তক্ষরণ শুরু হলো মুখ দিয়ে কবিরাজ বলছে সাত ঘাটের পানি লাগবে দম বন্ধ করে তুলতে হবে তারপরে এইভাবে খাইতে হবে ছেলেটার বাবা বলছে ডাক্তারকে পার্শ্ববর্তী তুমি কি বলো যে কিচ্ছু খাওয়ানো যাবে না আমি ইঞ্জেকশন দেব আব্বার কাছে এসে বললেন এখন আমি কি করি যেভাবে রক্তক্ষরণ হচ্ছে তখন কার্যকরী ব্যাপার এ তো কবিরাজের উপরেই তো মানুষের বিশ্বাসটা বেশি হয়ে যায় যে যদি মনে করেন যে আপনার ছেলে শেরেকের উপর মারা যায় আমি তার কিছু করতে পারবো না আল্লাহর কি ইচ্ছা সাধারণ মন্ডল মানুষ মাতবর মানুষ উনি বলেন আমার ছেলে মারা যাক কিন্তু শেরেকের উপরে না ডাক্তার তুমি চিকিৎসা করো রক্ত বন্ধ হয়ে গেল বেঁচে গেছে এলেই মান মৃত্যুর মুখে দাঁড়িয়ে কিছু হারিয়ে যায় মানুষের দেখবেন চুপচাপ চলে গেছে আরেকটা কি কবিরাজের কাছে ও আর সহ্য করতে পারছে না অনেক ভালো শক্ত ইমানদার মানুষকে আমি দেখেছি হারিয়ে গেছে কিছু পাওয়ার জন্য নিজের ইমানের সাথে নিজে গাদ্দারি করতেছে নিজের লাই রাহিল্লার ধারণার সাথে সে বেইমানি করতেছে নিজের মধ্যে নিজে একটা ধারণা সৃষ্টি করে নিয়েছে ওই ধারণার উপর চিন্তা করে পরে আবার তবা টবা করে নিমুনি যাকে আপাতত উদ্ধার হয়ে নেই এই জায়গায় মানুষের ইমান ঠিক থাকছে না আল্লাহ নবী বলেছেন তার একদিনের সেহাব থেকে হাদিস এই জায়গায় মানুষ দুর্বল হয়ে পড়ে না না না না না দুর্বল তো হয়ে যাবে না এই জন্য মুমিন যে একবার লাই লাহ বলেছে সে এমন দৃঢ় এমন শক্ত যে মৃত্যুটাকে সে স্বাভাবিক মনে করে সন্তান মারা গেলে সে ইন্নালিল্লা পরে স্বাভাবিক হতে চেষ্টা করে কেননা আল্লাহ নবী যা যতটুকু করতে বলেছেন ওইটুকুই বলে ইন্না আলিল্লাহে ও ইন্না ইলেহে রাজন আল্লাহ তুমি যা দিয়েছিলে তা দিয়েছ যা নিয়ে যাওয়া তা নিয়ে নিয়েছ এই দোয়া যদি পাঠ করে ফেরেস্তাকে আল্লাহ জিজ্ঞাসা করে ও ফেরেস্তা তুমি কি অমকের পুত্রকে কলিজার টুকরাকে তুমি ছিনিয়ে নিয়ে এসেছো ইয়ারব্বাল আলামিন আপনার নির্দেশে নিয়ে এসেছি যে কি পড়েছে ইন্নালিল্লা পড়েছে তারপরে তোমার যার নির্দেশ তারপর সন্তুষ্টি প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ পড়েছে এর জন্য জান্নাত একটা ঘর বানিয়ে দাও সেখানে লিখে দাও বাইতুল হামদ প্রশংসার ঘর ইমান শক্ত লা ইলাহা ইল্লাল্লাহ যে একবার পড়েছে তাকে শরীয়তের উপরেই অটল থাকতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সন্তান মারা গেলেন ইব্রাহিম নবী সাল্লাল্লাহু কাছে বসে কান্নাকাটি করছেন মানে মুখ দিয়ে না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনারও চোখ দিয়ে পানি পড়ে বললেন যে আমিও মানুষ আমারও স্নেহ আছে মমতা আছে আদর আছে تدمع العين ويحزن القلب وإنا بك يا إبراهيم لمحزنون আমার অন্তর ফ্রাক্রান্ত শোকার্ত আমার চোখ দিয়ে ছলছল করে পানি পড়ছে ইব্রাহিম তোমার জন্য আমি মর্মাহত আমি দুঃখিত কিন্তু চিৎকার না কি হলো না কাপড় চাপড় চেনা না হে আল্লাহ তুমি কি করলা আমার ডাকাতি করলা আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ আমার ডাকাতি করলো কিভাবে সোলাইম সুলাইম রাজিল্লাহ তালা বিরাট কাহিনী আজকে বলার সুযোগ নেই শুধু ইশারা দিয়ে যাচ্ছে আপনাদের কাছে আবু তালহা সন্তান অসুস্থ রেখে চলে গেছে দূরে কোথায় আল্লাহ বাড়িতে এসেছে বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে যে ছেলে কেমন আগের চেয়ে শান্ত সেই হাদিস বর্ণনা আগের চেয়েতে শান্ত আগের চেয়ে শান্ত আচ্ছা ঠিক আছে ভালো তারপরে সাজসজ্জা করেছে মহিলা স্বাভাবিক পোশাক পরিচ্ছদ করেছে খাওয়াইছে দাওয়াইছে তারপরে শুতে গিয়ে বলেছে যে একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে যে কি কেউ যদি তোমাকে ঋণ দিয়ে থাকে কিছু তারপর সে ঋণটা যদি ফেরত নেয় জিনিসটা আমানত রেখেছিল সে যদি নিয়ে নেয় তাহলে কি তোমার কোন অভিযোগ করার কিছু আছে যে না রেখেছিল আমানত নিয়ে নিয়েছে আমার অভিযোগ করার কি আছে যে আল্লাহ দেওয়া আমানত আল্লাহ নিয়ে নিয়েছে মানে আগের চেয়ে শান্ত মানে অসুস্থ অবস্থায় লড়াচড়া করত মোরে স্থির হয়ে আছে এই বুঝিয়েছেন একটু রাগারাই করলে আগে বললে না যে আমি তো আগেই বলে নিয়েছি আল্লাহ রামানত আল্লাহ নিয়ে নিয়েছে ওই দিন যে মিলন হয়েছে আগেই মিলন হয়ে গেছে আবার তারপরে মহিলা বলছেন আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে আল্লাহ নবী সুসন্তানের দোয়া করেছেন আল্লাহ নবীর নামও রেখে দিয়েছিলেন ইমান অত শক্ত ইমান আমাদের হবে না কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে একবার পড়েছে তার একটা স্বাভাবিক অবস্থা পরিস্থিতি থাকতে হবে ইস্তেকামা ওই সম্মাস তাকিম থেকে আমি ইস্তেকামা এগুলো স্থির থাকা ইমান উপর ধীরে থাকা সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাখাফু তো মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয় ওখানে বলতে থাকে আল্লাহ তাখাফু ভয় পেয়ে না ওলা তাহজানু দুশ্চিন্তা করো না আল্লাহ তাহাফু ও আব্বুশেরুবিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এই পৃথিবীর থেকে যেটার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা আমরা ফেরেশতারা তোমাদের পৃথিবীতেও তোমাদের বন্ধু আখিরাতেও তোমাদের বন্ধু হয়ে থাকবে ইনশাআল্লাহ দুশ্চিন্তার কারণ নেই এটা হলো ইস্তেকামাত টিকে থাকা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ইস্তেকামাত টিকে থাকা বিশাল ব্যাপার অত সহজ নয় সময় তো বুঝতে আবু তালেবের মৃত্যুর সময় হলো আল্লাহ নবীর চাচা আল্লাহ নবীকে বহুভাবে সহযোগিতা করেছে আমার যার দিকে কেউ যদি আঙ্গুল দিয়ে সারা করে আঙ্গুল কেটে দেব চোখ রাঙ্গাবে তো চোখ তুলে দেব যদি পটু কথা আবার বলো আমি জিব্বা কেটে দেব অতিষ্ঠায় আবু তালেব বলা শুরু করে দিলেন মাঠে ময়দানে আর সহ্য করব না কিন্তু মানা আনেনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি মৃত্যুর সময় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে দেখতে গেলেন আবু জাহেল আবুল আহাব কাফের মুশরিক লিডাররা সেখানে বসা আল্লাহ নই বলছেন চাচা একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন ও হাজ্জুলাকা বিহিন্দাল্লাহ টুকুনে আমি আল্লাহর কাছে আর্গুমেন্ট করব দলিল প্রমাণ পেশ করব মৃত্যুর সময়ে হলেও আমার চাচা একবারের জন্য হলো ইল্লাল্লাহ বলেছেন আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও এই ঠোঁট বীর বেরানো শুরু করেছে এই সময় আবু জাহাল বলছে উমাইয়ারা বলছে আতামুতু আতাত্রুকু দিন আব্দুল মুত্তালেব ওয়া তামুতু আলা দিন ইবনে আবিক মানে বিস্তারিত কথা আর কি তুমি কি তোমার বাবা আব্দুল মোত্তালেবের দিন বাদ দিয়া এই ভাতিজার দিনের উপর মরবা নাকি শেষ পর্যন্ত এটাও আমাদের শুনতে হবে এত বড় লজ্জার কথাটা হবে আবু তালে বলছে আমু তো আলা দিন আব্দুল মোত্তালেব আমি আমার বাবা আব্দুল মোত্তালেবের দিনের উপরেই মারা গেলাম হল না হলো না শেষ সময় উপস্থিতি লা ইলাহা ইল্লাল্লাহর উপর ইস্তেকামত কুল ইন কুনতুম ফাত্তাবিউনি দ্বিতীয় পাঠ ইন কুনতুম ফাত্তাবিউনি তোমরা যদি ভালোবাসতে চাও আল্লাহকে ফাত্তাবিউনি আমার অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ভালোবাসা ইবাদত আল্লাহর ভালোবাসা ইবাদত রাসূলের ভালোবাসা ইবাদত রসুলকে আমি কতটুকু ভালোবাসি আল্লাহকে কতটুকু ভালোবাসি পৃথিবীর বুকে যত কিছু আসে সবকিছুর চেয়ে ভালোবাসতে হবে আল্লাহকে এটা বাস্তবতা কিন্তু আল্লাহকে কতটুকু ভালোবাসি ভালোই যদি না বাসি তাহলে তার জন্য আমি জীবন দেব কেন তার জন্য আমি যুদ্ধ করব কেন তার জন্য আমি যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়ে যাব কেন কার জন্য আমার জীবনটা আমি কাকে দিয়ে দিচ্ছি পরিবার ছেড়ে চলে এসেছি সব সম্পদ ছেড়ে চলে এসেছে মাঠে নেমেছে দেহ ক্ষতবিক্ষত হচ্ছে জীবনটা দিয়ে দিচ্ছি ভালোবাসার সর্বোচ্চ স্তরে না পুষলে মানুষ কি তার জীবন কার জন্য এভাবে বিসর্জন দিয়ে দেয় এটাই হলো চূড়ান্ত ভালোবাসা আর এই জন্য এর ফজিলত হলো জান্নাতের সর্বোচ্চ স্তর অর্থাৎ আল্লাহকে যে ভালোবাসে তার পূর্ণাঙ্গ পরিচয় দিয়ে পৃথিবীর তিবিদায় বিদায় হয়েছে এবং সে সুযোগ তার হয়েছে তার মা মানে তার জীবনটা আল্লাহর পথে দিয়েছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল সেটা কি যে সে বারে আল্লাহ বারে কাতে সাইফ আল্লাহর ভালোবাসায় সে জীবন দিয়ে তর বারের বিজলির মধ্যে সে জীবন দিয়ে আল্লাহর কাছে চলে গেছে সে তো আল্লাহকে ভালোবাসে ওমা আল্লাহর নবী বললেন লা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যে দেখো লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না হাত্তা কুন হাব্বে ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যখন পর্যন্ত না আমি তার কাছে তার সন্তান তার পিতামাতা এবং সকল মানুষের চেয়ে প্রিয় বলে গণ্য না হব ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটু চিন্তা করে বলি বললেন যে সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার নিজের জীবনের চেয়ে ভালোবাসাটা তো কঠিন হয়ে পড়ল তার তো সত্যবাদী ছিলেন মুনাফেক ছিলেন না যে ওমর এখনো তুমি ভালোবাসতে পারো না এই রাসুলকে এখনো তুমি নবীকে ভালোবাসতে পারো নাই যথাযথ ভালোবাসা হয় নাই তোমার কতক্ষণ চিন্তা করে অমর রাদিয়াল্লাহু বলছেন ইয়া নিজেকে স্থির করে নিলাম এখন আমি স্বীকৃতি দিচ্ছি যে আমি আমার নিজের চেয়েও আপনাকে ভালোবাসি নিজের জীবনের চেতে আল্লাহ নিয়ে যান নমর এখন এখন পূর্ণাঙ্গ ভালোবাসা পূর্ণ ইমান হয়েছে ভালোবাসা ইমান ভালোবাসার অনেক দিক আছে আজকে সেগুলো আলোচনা আমি করব না ভালোবাসা মানুষ আল্লাহকে ভালোবাসে মানুষ রসুলকে ভালোবাসে মানুষ দিনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে মানুষ কোরআনকে ভালোবাসে মানুষ হাদিসকে ভালোবাসে মানুষ বাবাকে ভালোবাসে মানুষ মাকে ভালোবাসে মানুষ থেকে ভালোবাসে মানুষ সম্পদকেও ভালোবাসে এমন কি যে গরু ছাগলটা আদর করে পালে ওটাকেও সে ভালোবাসে মানুষ বিবাহের মাধ্যমে যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত করে স্বামী স্ত্রীর মধ্যেও একটা গভীর ভালোবাসার সৃষ্টি হয় যেটা কোরআনে কারিমে এসেছে যে তোমাদের দুইজনের মধ্যে আল্লাহ ভালোবাসা এবং মহব্ব সৃষ্টি করে দিয়েছেন অনেক সময় আমরা বলে থাকি যে ছেলেটা খালি এই বউ নেই পরে আছে বউ নেই পরে থাকে না যায় না বাবা মার ভালোবাসা সন্তান অন্যের ভালোবাসা তোমার যে অন্য অন্য দায় দায়িত্ব পালন করে বউকে ভালোবাসা এটা নিষেধ নয় এটা প্রশংসিত বিষয় এমনকি বউয়ের মুখে যদি একটা লোকমা কেউ তুলে দেয় সহি বখারির হাদিস হাত্তাল লোকমাতাল্লাতি তার ফি কে সাদাকা তুমি যদি একটা লোলা বানিয়ে তোমার বউয়ের মুখে নিজে তুলে দাও সেটা সাদাকা হিসাবে গণ্য সেটা নিষেধ নয় আল্লাহ নবী আমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসে যখন পানি পান করতেন আল্লাহ নবী বলতেন আয়েশা একটু পানি রেখে দাও রেখে দিতেন যে জায়গায় মা আয়েশা মুখ লাগে পানি পান করতেন আল্লাহ নবী ঠিক ওই জায়গায় মুখ লাগে পানি পান করতেন এই ভালোবাসা না চাইজ নয় কিন্তু বাবা মাকে ডিঙ্গিয়ে হলে সেটা হলো হারাম কাজ মাত্রা আছে মাপ আছে মা ইশারাদিল্লাহ তালানহা বলেন আমার সবচেয়ে বড় সৌভাগ্য যে আল্লাহ নবী আমার ঘরে এতেকাল করেছেন আল্লাহ নবী আমার পিরিয়ডে এতেকাল করেছেন আল্লাহ নবী সাথে যখন মারা গেছেন আমার থুতু এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের থুতু মিশে গেছে কিভাবে আল্লাহ নবী মৃত্যু সজ্জায় শায়িত আমার ছোট ভাই আব্দুর রহমান মেসাক হাতে নিয়ে এসেছে আল্লাহ নবী ফেল ফেল করে তাকিয়ে আছেন আমি বুঝতে পারলাম আল্লাহ নবী মেসাক করতে চান মেসাকটা নিয়ে আমি মুখ দিয়ে কামড়ে নরম করে দিলাম আল্লাহ নবী ওইটাতে মেসাক করলেন আমার মুখের লালা আল্লাহ নবীর মুখের মধ্যে ছিল এই অবস্থায় আল্লাহ নবীর মৃত্যু হয়েছে ও বাইনা নাহরি ও সাহারি আমার বুক এবং থুতনির মাঝখানে আল্লাহ নবীর মাথা ছিল এই অবস্থায় আল্লাহ নবী মারা গেছে আমার আয়সা বলেন এটাই আমার সবচেয়ে বড় কৃতিত্ব জীবনের ভালোবাসা স্বামী স্ত্রী তো হতে পারে কিন্তু যে ভালোবাসা বিবাহহীন ভালোবাসা এটা হলো কুত্তা কুত্তির ভালোবাসা এটা হলো শুয়ের কুকুরের ভালোবাসা এটা পশু পাখির এটা মানুষের নয় একটা যুবক ছেলে আরেকটা যুবতী মেয়ে এই দুইজনের বিবাহ বহির্ভূত যা কিছু এটা মানবীয় ভালোবাসা না হ্যাঁ মনের টান থাকতেই পারে মেয়েও প্রস্তাব দিয়ে দিতে রে বাবার কাছে অমক ছেলের কাছে বাবার পছন্দ হলে দিবে ছেলেও বলে ফেলতে পারে আব্বু অমক মেয়েটাকে আমি বিয়ে করতে চাই দিতে পারে বাবা প্রস্তাব দিবে কিন্তু ওলা মুত্তাকিদে আখদান তুমি নিজে গোপন সম্পর্ক স্থাপন করবে সম্পূর্ণরূপে হারাম কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী এতে মুসলিম সমাজ মানবিক সমাজ মানবিকতা নিয়ে টিকে থাকতে পারে না সারা পৃথিবী এভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে মানবিক সভ্যতাকে মানবিকতার থেকে জাহিলিকতার দিকে একেবারে পুরোপুরি নিয়ে আসা হয়েছে তাদেরকে জাহিলিয়াতের অতল তলে নিক্ষেপ করা হচ্ছে এইভাবে মানুষকে মানবিক ভালোবাসার থেকে দানবিক পাশবিক ভালোবাসার দিকে নিয়ে আসা হয়েছে ক্ষণস্থায়ী ভালোবাসা পর্যন্ত অনেকভাবে নষ্ট করা হয়েছে সেটা হলো বিবাহ পূর্ব ভালোবাসা বিবাহহীন ভালোবাসা কথিত ভালোবাসা এবং সেই ভালোবাসাটাকে আবার ভালোবাসা দিবস হিসাবে রূপান্তরিত করা হয়েছে ভালোবাসা দিবস সেটা বোধহয় আজকেই কথা হয়েছিল সেই যুগের ইটালির কোন এক জায়গায় সহজে পাত্ররা বিয়ে দিত না গার্জেনরা কোন এক পাদ্রী সেখানে গেলেন তিনি গিয়ে বললেন যে গার্জেনদেরকে অনুরোধ করলেন যে তোমরা কন্যা বড় হয়েছে তাদের বিবাহযোগ্য আটকে রেখেছে না বিয়ের ব্যবস্থা করো আরো কয়েকটা গপ্প সপ্প এখানে আছে বাস্তবতা কতটুকু জানি না সেইটা ভ্যালেন্টাইন ডে সেই পাদ্রির নাম ছিল ভ্যালেন্টাইন খ্রিস্টান পাদ্রিরা তো আর জেনাবে বিচারের দিকে মানুষকে ডাকে নাই সত্যিকার কথা যেটা কখনো না তারা যারা খ্রিস্টানের উপরে টিকে ছিলেন তারা অনেক কষ্ট করে খ্রিস্টান ধর্ম প্রচার করেছেন একেবারে পথে পথে ঘুরেছেন জঙ্গলে জঙ্গলে ঘুরেছেন তার বাজে কেসা বানিয়েছেন হেকায়েতে হেকায়েত যেগুলো আর কি বুজুর্গানের দিনের কেসা কাহিনী বহুত মিথ্যা রটনা করেছেন ওখান থেকে এসেছে এগুলা তাতে মানুষ আকৃষ্ট হয়েছে তাদের ধর্ম গ্রহণ করেছে ভ্যালেন্টাইন হলো পাদ্রির নাম উনি গিয়ে ছেলেদের মেয়েদের যেন বিয়েটা সহজ হয় তাদের ভালোবাসা যেন বাস্তবায়িত হয় বিয়ের মাধ্যমে এই প্রচেষ্টা করেছিলেন সেইটাকে এখন কোথায় নিয়ে আসা হয়েছে এখন কার ছেলে কার মেয়ে কোথায় কোন জঙ্গলে কোন পথে ঘাটে কোন ইউনিভার্সিটিতে কোন পুকুরের পারে কোন বাসতলায় এখন ভালোবাসা নিবেদন করছে আজকে কালকে নাকি এত সংখ্যক ফুল বিক্রি হবে কোটি কোটি টাকার ফুল বিক্রি হবে আমি বলি গার্জেনরা গার্জেন সাহেবেরা বাবা মা আপনাদের কর্তব্য কি আজকে কি আপনার ওই যুবতী তরুণী মেয়েটাকে ওই ফুল নিয়ে বেরিতে দিবেন ফুল নিয়ে বেরিতে দিবেন কোন যুবক কোন তরুণ কোন কার হাতে এসে ফুল নিবেদন করে আসবে আর তার বিয়েটা কার সাথে হবে তখন হবে কোন পদ্ধতিতে হবে সম্মানিত উপস্থিতি এটা বাংলাদেশে ছিল না কয়েক বছর আগে আমি ভদ্রলোকের নাম বলছি না তিনি সগৌরবে পত্রিকায় লিখেছেন যে আমি এটা আমদানি করেছি এই বাংলাদেশে তিনি কোন নাস্তিক দলের মানুষ না তাও বলে দিই তিনি যে সকল রাজনৈতিক দলরা ধর্মীয় মূল্যবোধের কথা বলেন তাদের সাথেই জড়িত বাস বেঁচে আছেন না মারা গেছেন জানি না পত্রিকায় অনেক লেখালেখি করেন ওই ভদ্রলোক নিয়ে আসলেন এই ভ্যালেন্টাইন ডে আস্তে আস্তে ছড়তে ছড়তে ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু যারা চাই ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা যারা ভালোবাসে আনতা শিআল ফাহিশাতু আমানু মুমিনদের মধ্যে ফাহিশা কাজ অশ্লীল কাজ ব্যাপারগুলো ছড়ে পড়ুক আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাদের জন্য দুনিয়াতেও কঠিন শাস্তি রয়েছে আখিরাতেও কঠিন শাস্তি রয়েছে দুনিয়াতেও শাস্তির যোগ্য আখিরাতেও শাস্তির যোগ্য চীনের অবস্থা দেখেন মুসলিম কান্ট্রিগুলো এখনো পর্যন্ত মহামারী রোগের কবল থেকে আকার পৃথিবীর একটা তুলনামূলকভাবে এখনো ভালো এখনো সেফ যত এইডস বলেন যত যৌন রোগ বলেন যত সিফিলিস বলেন যত গনেরিয়া বলেন যত এই পুরুষত্বহীনতা বলেন একেবারে হিসাব করা কথা যত সভ্য দেশ তত সভ্যতার মধ্যে নিমজ্জিত এবং ওই সকল দেশে এই সকল রোগ বেশি ভাতে মরা অনাহারে অর্ধাহারে থাকা মুসলিম দেশগুলোতে এগুলো এখনো কম আনুপাতিক অনেক কম কেননা ধর্মীয় বিধিবিধান যথেষ্ট যতটুকু আছে আছে এখন অবাধে মেলামেশা অতঙ্কটা নাই সমাজে সেগুলা ঘৃণিত এবং নিন্দিত কেউ পছন্দ করে না আড়ালে আবডালে এলাকার বাড়তে দিবেন না সরকারের কাছে আমরা কঠিনভাবেই দাবি জানাবো এই ভ্যালেন্টাইন ডের নামে যা হচ্ছে এগুলা আপনারা বন্ধ করুন আপনারা মাদক দ্রব্য মাদক বন্ধ করবেন জুয়া বন্ধ করবেন তার চেয়েও মারাত্মক হলো এটা তার চেয়ে বেশি ক্ষতি করে এটা এটার প্রভাব যদি বেড়ে যায় ছেলে কন্ট্রোল করতে পারবেন না সামনে মেয়ে কন্ট্রোল করতে পারবেন না এইডস ছড়ে যাবে সিভিলিস ছড়ে যাবে দেয়া ছড়ে যাবে বহু রোগে এই দেশ আক্রান্ত হয়ে পড়বে আর আল্লাহর গজব তো আছেই সেটা কিভাবে নাজেল হয় আপনারা দেখতে পারবেন এটা ইবনে মাজার হাদিস দ্বারা প্রমাণিত কাজে সরকারের কাছে অনুরোধ করব যেহেতু এই সরকারের লোকজন এটা আমদানি করেনি এটা একটু খোঁচা দিয়ে দিলাম আমি যাতে কার্যকর হয় নাহলে আমি বলতাম না এই সরকারের লোকজন আমদানি করেনি আমদানি করেছে হয়তো সরকারিভাবে আমদানি করেছে তা বলবো না বা তাদের নির্দেশও করেছে তাও আমি বলবো না কিন্তু যেহেতু অন্য দিক থেকে আসে হয় হ্যাঁ, নামটা ফিস করে একজন ওই দিকটা বলে ফেলেছেন যাই হোক সুতরাং আপনার তো একটু জিদি আগে যা করবে ভালো যা করে তা ভাঙবেন নিজেরা সেটা ভাঙ্গে আবার করবেন যত খরচা হোক তাই না এটা খারাপ জিনিস ভাঙ্গেন একটা খারাপ জিনিস ভাঙ্গা ভালো কিছু করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের তৌফিক দান করুন اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وعز وجل وأتم وأهم وأكبر